श्रुतिस्मृतिपुराणानामालयं करुणालयं नमामि भगवत्पादं শঙ্করম লোক শঙ্করম সবার কাছে বই আছে ওম নমো নারায়ণায় না আমার আজ নেই রবিবারে আসবে আমারটা বই নেই আচ্ছা অনলাইনে আছে ওটা পাঠানো যেতে পারে হ্যাঁ অনলাইনে আসবে পিডিএফ কপি আছে একটা ওটা পাঠানো যেতে পারে ওটা पढ़ना আমি না কালকে मैं और सीताराम जी भी है नहीं না कल जो है ना हम ओ, ये কালকে আমি ইয়েকে প্রতিমাকে দুটো চারটে পাতা ফটো তুলে পাঠিয়েছিলাম আমি দেখি ওটাকে যদি এমনি গ্রুপে দিলেই হয়ে যাবে না সবাই শুনে দেখতে পাবে তাহলে হ্যাঁ আচ্ছা হ্যাঁ আমি তোমার বিষ্ণুকে দিয়ে দেবো ও দিয়ে দেবে এখন তো পারবো না আচ্ছা, আচ্ছা। এই সেম হ্যাঁ, বইটার পিডিএফ কপি আছে ওটা দেওয়া যায় ইয়েতে গ্রুপে গ্রুপে দিয়ে দে তুই তাহলে হ্যাঁ ওই সত্যমা তোমার কাছে যে বইটা আছে একটু তুমি শেয়ার করে দাও এই গ্রুপটাই তাহলে পেয়ে যাবে সবাই আমি এখনই পারবো না এখন তোমার না না সত্যমা সত্যমাকে বলছি ও আচ্ছা সত্যমার কাছে বইটা আছে কালকে উনি ডাউনলোড করেছেন ঠিক আছে কি করলে দাঁড়া মানে মিনিট আমি হোয়াটসঅ্যাপে গিয়ে হুম নাহলে আমি দেখ আমি পাঠাচ্ছি একবার দাঁড়া দাঁড়া এক মিনিট দাঁড়া বিষ্ণুকে তাহলে এটা দিতে হবে ক্ষেত্রে তো আমি জানি আমি কিছুটা পাঠালাম তো প্রথম থেকে হয়ে যেতে আর কি না আমাকে পাঠিয়েছো কি না তাহলে গ্রুপে কেউ আছে আমি তো নেই গ্রুপটায় তুই একটু খুলে দেখ না হুম এসছে মহারাজ দেখেছি গ্রুপে গ্রুপে এসছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এসছে একটু তেড়ে বেঁকে গেছে একটা পেজ ফ্রন্ট পেজটা আমি ঠিক আছে এসেছি হ্যাঁ হ্যাঁ এসেছি আসলে ঠিক আছে মানে মোটামুটি একটা একটা আন্দাজ তো পাওয়া যাবে প্রথম দিন তারপরে দেখে নেবো হ্যাঁ এবার আমাকে আবার ফিরে যেতে হবে ইয়েতে কোথায় যাবো কি করে শঙ্করাচার্যের দ্বারা লিখিত উপদেশ সহস্রী মানে থাউজেন্ড টিচিংস এর দুটো ভাগ আছে প্রথম ভাগটা হচ্ছে গদ্য ভাগ যা বেশিরভাগ তার মধ্যে ভিন্ন ভিন্ন শ্রুতির উদাহরণগুলোকে তিনি তুলে ধরেছেন আর সেকেন্ড পার্টটা হচ্ছে পদ্য ভাগ যাতে ভার্স তিনি নিজে রচনা করেছেন ওনার নিজের রচিত আর কি এই শ্লোকগুলো আমরা প্রথম ভাগে চ্যাপ্টার ওয়ান আর কি মানে শিষ্যকে যে মুমুক্ষু শিষ্যকে কি করে আত্মজ্ঞানের প্রতি জাগানো যায় সেই জন্য তিনি এই ভাবটাকে লিখেছেন method of enlightening the disciple শিষ্য প্রতিবোধ বিধি প্রকরণ শিষ্যকে আত্মজ্ঞানের প্রতি জাগরুক করা এবং আত্মজ্ঞান করানোর জন্য যে প্রসেস সেটাকে তিনি প্রথম ভাগটাতে বলেছেন তারপরে দ্বিতীয় ভাগটাতে আর কার কি করণীয় আছে যেখানে আছে সেখান থেকে কি করলে মানুষ এই আত্মজ্ঞান প্রাপ্ত করতে পারে সেই হিসাবে উনি বলেছে তখন প্রথম লেখা আছে অথ মুখ্য সাধন উপদেশ বিধিম ব্যাখ্যা শ্যাম মুমুক্ষ নাম শ্রদ্ধা অর্থি নাম অর্থায় সবাই এটা দেখতে পাচ্ছ বইয়ের মধ্যে এটা যে অথ মোক্ষ সাধন উপদেশ বিধিম ব্যাখ্যা মুমুক্ষ নাম শ্রদ্ধা সাম নাম শ্রদ্ধাধানানাম নাম অর্থায় সবাই লাইনটা দেখতে পাচ্ছে নিজের কাছে বইতে যে লাইনটা হ্যাঁ, তাহলে এখন বলছেন যে তিনি অথ অর্থ মানে এখন প্রতিজ্ঞা বাক্য না শাস্ত্রের একটা বিধান আছে আমি কি বলতে চাইছি প্রথমে আমাকে আমি কেন গ্রন্থ লিখছি কার জন্য লিখছি আর এর বিষয় কি এবং এতে কার কি লাভ হবে সাবি বলতে অনুবন্ধ চতুষ্টয়কে বলে যারা শাস্ত্রবিধি অনুযায়ী পঠন পাঠন করে জানেন অনুবন্ধ চতুষ্টয় কমন আর কি যে অনুবন্ধ মানে চতুষ্টয় হচ্ছে যে প্রথম বিষয় তারপরে অধিকারী এর প্রয়োজন এবং ফল প্রয়োজন এবং এর সম্বন্ধ তো এখন ভগবান ভাষ্যকার প্রথম দেখাচ্ছেন অথ মানে যেই মানুষ যার মধ্যে একটু বিবেক বৈরাগ্য আছে তার তার মুক্তির মানে সংসার বন্ধন থেকে মুক্ত হওয়ার ইচ্ছা আছে তাকে মোক্ষ সাধন উপদেশ বিধি মুক্তির যা সাধন সেই উপদেশের যে প্রক্রিয়া প্রসেস আর কি সেইটাকে ব্যাখ্যা আমি সেটা ব্যাখ্যা করে বলবো ব্যাখ্যা সাম কাজের জন্য তাকে যে অধিকারী দেখাচ্ছেন এখানে মুমুক্ষ নাম প্রথম কথা হচ্ছে যারা সংসার বন্ধন থেকে মুক্ত হতে চায় তাদের প্রতি শ্রদ্ধা ধানা নাম শাস্ত্রের প্রতি ঈশ্বরের শ্রদ্ধা শাস্ত্রের শ্রদ্ধা গুরুতে শ্রদ্ধা এবং নিজের প্রতি শ্রদ্ধা হ্যাঁ আমি এটাই চাই আমার জীবনে এটাই লক্ষ্য এই চারটি শ্রদ্ধা অর্থী অর্থিনাম অর্থায় অর্থিনাম মানে যারা এই লিবারেট মানে মুক্ত হওয়ার জন্য চেষ্টা করছে তাদের তাদের প্রয়োজনের উদ্দেশ্যে আমি এই গ্রন্থকে এখন বলবো মানুষকে যে শাস্ত্রতে দেখিয়েছে আমরা জানি যে আমি মানুষ বা আমি ব্রাহ্মণ শত্রু বৈশ্য শূদ্র অথবা আমি ব্রহ্মচারী গৃহী বানপ্রস্থী সন্ন্যাসী এইভাবে বর্ণ আর আশ্রম ধর্ম দিয়ে অথবা আমাদের বৌদ্ধিক যোগ্যতাকে দিয়ে আমি ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর আমি গৃহ আমি ঘরের কাজ করি এইরকম ধরনের মনের মধ্যেই সম বেশিরভাগ মানুষের এটাই বসে আছে তা শাস্ত্র কিন্তু দেখাচ্ছে যে না এ ভিন্ন এগুলো সব উপাধির ধর উপাধি মানে যাকে আশ্রয় করলে আত্মাকে বোঝা যাবে কারণ যে একটা এনার্জি বা শুধু সামান্য চোখ দিয়ে দেখতে পাই না কিন্তু তাকে জানার ইচ্ছা রাখি তখন তাকে কি করতে হয় শাস্ত্রকে যে কোনো একটা অবলম্বন নিয়ে দেখো যে এই জিনিসটাকে যিনি থাকার জন্য তুমি দেখতে পাচ্ছ যেমন ধরো একটা জায়গায় অন্ধকার অন্ধকারে হঠাৎ করে যদি গাড়ির লাইটটা জ্বালিয়ে দেয় তাহলে আমরা অনেকগুলো যে ধুলিকণা গুলো থাকে সেই ধুলিকণা গুলো লাইটের প্রকাশে প্রকাশিত হয় আমরা ভাবছি যে আমি লাইট কে দেখছি কিন্তু আমরা লাইট কে দেখছি না লাইট কেন লোকে দেখা যায় না লাইট এর দ্বারা উজ্জ্বল হয়েছে যে ধুলিকণা গুলোকে ওগুলোকে দেখছি এখন এইরকম এই তার মানে কি হলো যে ধুলিকণার মাধ্যমে আমরা লাইট কে বুঝতে পারছি লোক লাগে এইরকমই এই যে যারা সংসার বন্ধন থেকে মুক্ত হতে চায় তাদের মুক্তির উপায়কে বিধান করার জন্য ভগবান শঙ্করাচার্য বলছেন আমি যে কি করে সংসার বন্ধন থেকে মানুষ মুক্ত হতে পারে আত্মবিচারটা কি কারণ ওই বলেছি অনেকবার আমি যে যে দীর্ঘ রূপ দেন ভবরূপ সেই ভবরোগে আমরা সবাই ভুগে চলেছি সেই ভবরূপ থেকে মুক্তির উপায় হচ্ছে কদীর্ঘ রোগ ভবেগ সাধু কিমৌষধম তস্য তার ওষুধ কি বিচার বিচার কি শাস্ত্র বিচার অনেক শাস্ত্র বিচার করার দরকার নেই শাস্ত্র আমার স্বরূপকে যেভাবে দেখিয়েছে সেইগুলোকে বারবার বারবার চিন্তা করো কারণ বেদ একটা প্রমাণ এই বেদ প্রমাণ থেকে আমরা যেটা জানতে পারি সেটা প্রামাণিক এবং তার থেকে যে জ্ঞান উৎপন্ন হবে সেটাও প্রামাণিক জ্ঞান আমি যদি নিজের চোখ দিয়ে একটা বস্তুকে দেখি যেমন এটা একটা পেন আমি নিজের চোখ দিয়ে দেখতে পাচ্ছি এটা একটা পেন তা এটা এর প্রতি আমার তখন আর কোনো শঙ্কা থাকে না হাতে নিয়ে বুঝতে পারছি এটা পেন এইরকমই শাস্ত্র একটা প্রমাণ শাস্ত্র তার প্রমেয় বস্তু সম্বন্ধে যা বলবে তার সম্বন্ধে যে জ্ঞান উৎপন্ন হবে সেটা প্রামাণিক জ্ঞান তাই ভগবান শঙ্কর যেখানে প্রতিজ্ঞাটা খেয়াল রাখতে হবে এটার জন্য কিন্তু যে মুক্তির ইচ্ছা তার মুক্তির ইচ্ছা কখন আসে যখন বিবেক বৈরাগ্য তীব্র থাকে তখন মানুষের মুক্তির ইচ্ছা আসে আর শ্রদ্ধা ধারণা যে সৎ সম্পত্তিকে বলেছে এখানে সমদম শ্রদ্ধা সমাধান উপলব্ধি চায় শ্রদ্ধা ধারণা নাম তার অন্য শ্রদ্ধাশীল ব্যক্তি চায় শ্রদ্ধা তো মানুষের সবারই যে কোনো কাজ করার জন্য শ্রদ্ধা এমন একটা মনোবৃত্তি যে কোনো কাজ করার জন্য তৎ সম্বন্ধিত যে মানসিকতা সেটাকে আমরা শ্রদ্ধা বলি মানে তার প্রতি একটা সমর্পণ ভাব তার প্রতি একটা বিশ্বাস রয়েছে হ্যাঁ, আমি যেই কারণে বা যে উদ্দেশ্যে এই কাজটা করতে চলেছি বা কাউকে কিছু দিয়েছি তিনি এই কাজটা করবেন এই যে ভাবটা সেটা হচ্ছে মানে এটার জন্য আমি কয়েকবার দৃষ্টান্ত দিয়েও বলেছি মানুষ ব্যাংকে টাকা রাখে ব্যাংক ম্যানেজারের প্রতি বিশ্বাস থাকে অথচ একটা সাধুকে আশ্রমে গিয়ে কিছু টাকা দেয় তার প্রতি যে ভাবটা থাকে সেটা বিশ্বাসের সঙ্গে আরেকটা অ্যাডিশনাল কিছু জুড়ে থাকে সেটা হচ্ছে শ্রদ্ধা সেটা মানুষ নিজে ভেতর থেকে বুঝতে পারে আর কি এই আত্মজ্ঞান প্রাপ্ত করতে গেলে এই জিনিসটা তো একমাত্র মুক্তির ইচ্ছা আর আমার ঈশ্বরের প্রতি শাস্ত্রের প্রতি গুরুর প্রতি ভগবানের প্রতি আর নিজের প্রতি শ্রদ্ধা চাই এবং অর্থী নাম যারা এটা পেতে চাই তাদের জন্য অর্থায় তাদের মুক্তির জন্য যারা জন্য ডিজায়ার আজকে মুক্তির জন্য তাদের জন্য ভগবান শঙ্করাচার্য এই উপদেশ শাস্ত্রীকে বলছেন ওনার অনেক ছোট ছোট আমরা প্রথম গ্রন্থে পড়েছি একটা দেখুন তত্ত্ববোধ আত্মবোধ তাই না তত্ত্ববোধে জগতের বস্তু সম্বন্ধে তিনি বলেছেন কার থেকে কি উৎপন্ন হয়েছে আর আত্মবোধ আত্মসাক্ষাৎকার কি করে হয় তাদের সব নিজেরই শ্লোকবাদ্য আছে এই বুদ্ধের বিশেষতা হচ্ছে শাস্ত্র কি কি বলেছে সেইটাকে এখানে উদ্ধৃত করে উনি বলবেন শাস্ত্র বাক্যগুলোকে উদ্ধৃত করে দিয়েছেন বেশিরভাগ এবার দেখো দ্বিতীয় মন্ত্রতে তা এটা হয়ে গেল যে ভগবান বাক্য যে প্রতিজ্ঞা বাক্য এই যে ন্যায় দর্শনে আর কি আমরা যেমন দূর থেকে একটা দেখে বলি দেখো ওই পাহাড়ে আগুন লেগেছে কেন আগুন কি করে বুঝলো তুমি তো আগুন দেখতে পাচ্ছ না না আগুন দেখতে পাচ্ছ রাত্রি হলে দেখা যায় দিনের বেলাতে কিন্তু ধুঁয়ো দেখা যাচ্ছে ধুঁয়ো দেখা যাচ্ছে মানে ধুঁয়োটা হচ্ছে হেতু যেখানে যেখানে ধুঁয়ো থাকবে বুঝতে হবে সেখানে আগুন লেগেছে না ধুঁয়ো হতে পারে না তাহলে এই যে নিজের প্রতিজ্ঞাকে পুষ্ট করার জন্য আমাকে একটা কারণ দেখাতে হবে কারণ দেখি তারপরে সেটা একটা দৃষ্টান্ত দিয়ে বোঝাতে হয় যে দেখো যে ধোঁয়া আছে বলে ওখানে আগুন আছে তখন আমরা দৃষ্টান্ত দিয়ে যেমন আমাদের রান্না করে ধুঁয়ো দেখা যায় আমরা কি আগুন পাই সেই রকম এখানে পাহাড়ে ধোঁয়া দেখা যাচ্ছে বা আমার সামনে আমি ধোঁয়া দেখতে পাচ্ছি তাই এই পাহাড়ে আগুন লেগেছে এটাকে বলে প্রতিজ্ঞা বাক্য প্রতিজ্ঞা পাঁচটা ভাগ প্রতিজ্ঞা দৃষ্টান্ত হেতু উপনয় নিগমন এর মাধ্যমে কোনো জিনিসকে আমরা বোঝাতে পারি আর কি এখন এই মুক্তির সাধনের জন্য কি কি সেটা বলার জন্য দেখো দ্বিতীয় মন্ত্র তো বলেছেন তাদিদাম মোক্ষ সাধনম জ্ঞানম এই যে মুক্তি সাধন একমাত্র রীতে জ্ঞানাত্মা মুক্তি জ্ঞান ভিন্ন মুক্তি নেই মহারাজ আমাদের সবাই জ্ঞানী আমি তো প্রত্যেক ব্যক্তি এমন কোন লোক আছে কিছু জানে না সবাই কিছু না কিছু তো জানেই তাতে জ্ঞান তো সবারই আছে এবং আমি যেটা জানি সেই জ্ঞানটাও আমার আছে তাহলে আমরা জ্ঞানের তাতে তাহলেই মুক্ত হয়ে যাওয়া উচিত ছিল বলো না তদিদম মোক্ষ সাধনাম ज्ञानम साधन साध्यात अनित्यात सर्वस्मात विरक्ताय त्यक्त पुत्र वित्र लोकेशनाय प्रतिपन्न परमहंस परिव्राज्राय सम दम दयादि युक्ताय साध शास्त्र प्रसिद्ध शिष्य गुरु संपन्नाय सूचये ब्राह्मणाय विधिवत उपसन्नाय शिष्याय जाति कर्म वृत्त विद्याभिजने परीक्षिताय ब्रूयात पुनः पुनः जावत करणम दूरी भवती ये जो मोक्ष साधन মোক্ষে সত্তা দিতাম এই যে প্রতিজ্ঞা করেছে যে মুক্তির সাধন কি সেটা আমি বলবো অনেক শ্রুতি পড়ার দরকার নেই অনেক উপনিষদ পাঠিয়ে বলে যে সংক্ষেপে তিনি সমস্ত শ্রুতি বাক্যগুলোকে এক জায়গায় উদ্ধৃত করে এনে দেখিয়েছেন আর কি তা বলছেন তা দিতাম মোক্ষ সাধনা এই মুক্তির সাধন হচ্ছে the, the means of liberation is knowledge. Knowledge কি সেলফ নলেজ আমি আমাদের বন্ধনের কারণ হচ্ছে আমি নিজেকে জানি না সংসারের অনেক জিনিস জানি অথবা কেউ কেউ তো সব জিনিস জানে কিন্তু সব জিনিস তো কারো একার পক্ষে জানা সম্ভব নয় কিন্তু নিজেকে জানি না আর যতক্ষণ নিজেকে আমরা জানতে না পারি ততক্ষণে সংসারের বস্তুর প্রতি মন লেগেই থাকবে মন লেগে থাকবে কি জন্য কারণ কি ওই বস্তুটা আমার থেকে ভিন্ন ওখানে কি হচ্ছে ও কি করছে বা ওখানে কি আছে এই জিজ্ঞাসা মনের মধ্যে হতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না আমার মনের মধ্যে নিজের পূর্ণতার বোধ জাগবে এই জন্য এটাই হচ্ছে আত্মজ্ঞান যে কি করে নিজের স্বরূপকে আমরা জানতে পারি সে নিজের স্বরূপকে জানলে তখন আর কারো কার জন্য সেই জন্য এখানে প্রতিজ্ঞা আছে প্রথম আদেশম অপ্রাক্ষ কেন অষ্টতম সুতম ভাবতি অমতম মতম অভিজ্ঞাতম বিজ্ঞাতম যাতে কিনা আমি যেটা শুনিনি সেটাও শোনা হয়ে যাবে যেটা জানি না সেটাও জানা হয়ে যাবে যে বিষয়ে আমি কখনো মনন করিনি সেটাও মনন করা হয়ে যাবে কি তুমি কি সেই সম্বন্ধে তুমি তোমার গুরুকে জিজ্ঞাসা করেছো তুমি কি সেটা জানো এটা কেতুকে অধ্যায়ে আমাদের উদ্দালক আপনি নিজের পুত্রের প্রতি বলেছিলেন তা এখানে সেটা দেখা যাচ্ছে দেখুন যে কি কাকে সাধন সাধ্যাত অনিত্যাত সর্বস্মাত বিরক্তায় এই যে এটা করে এটা হবে এই ভাবনাটা এটা সাধন হচ্ছে মিনস আর সাধ্য হচ্ছে তার ফল গোল এর থেকে যে যে কোনো বস্তু আমি কোনো সাধন দ্বারা উৎপন্ন করব সেটা অনিত্যই হবে যেটা যে কোনো উৎপত্তিশীল বস্তু সেটা বিনাশীল হবে আমি যদি যাগযজ্ঞাদি কর্ম করে আমার জন্য ওই স্বর্গ ফল উৎপন্ন করি তাহলে কিন্তু স্বর্গের ফল অনিত্যই হবে আমি জন উপাসনার দ্বারা যদি আমি ব্রহ্মলোক পর্যন্ত যাই কিন্তু সেই ফলটা আমি উৎপন্ন করে দিতে তাহলে সেটাও অনিত্য হবে যৎ কৃতকম তদ অনিত্য একটা ন্যায় আছে যেটা সাধন দ্বারা সাধ্য সেটা নিশ্চয়ই অনিত্য হবে যেটা বলছেন সাধন সাধ্যাত এই পঞ্চমী সাধন দ্বারা সাধ্য করা যায় এরকম যে বস্তু সেগুলো কি হবে অনিত্যাত সেগুলো অনিত্য হবে এরকম সমস্ত বস্তু থেকে যে কোনো জিনিসকে আমি পুরুষকার দিয়ে তৈরি করতে পারবো বা উৎপন্ন করতে পারবো সেগুলো অনিত্যই হবে এইরকম সমস্ত নিত্য বস্তুর থেকে মন উঠে গেছে যার মন ঘুরে গেছে যার সর্বস্মাত বিরক্তায় এরকম কাদের জন্য তিনি এই গ্রন্থ লিখছেন যার সাধ্য মানে আমি এটা করলে এটা পাবো বা এটা করলে এটা হবে এইভাবে তার মানে বই পড়লে আত্মজ্ঞান হবে এই ভাবটাও চলে যেতে হবে ব্যাস যে কারণ কারণ এটা যদি জ্ঞান উৎপত্তিশীল বস্তু হতো তাহলে সেই জ্ঞান অনেক যে জ্ঞান উৎপত্তি হবে সেই জ্ঞানটা নাশবান হবে যেমন আমি ছোটবেলায় হয়তো ফিজিক্স পড়েছি বা কেমিস্ট্রি পড়েছি কিন্তু এখন বয়স বয়সে যখন ভুলে গেছি কারণ কি ওগুলো ইন্দ্রিয়ের মাধ্যমে মন বুদ্ধির মাধ্যমে জেনেছিলাম ওটা ওটা বাইরের বস্তুকে আমি একবার করেছিলাম তাই সেটা বুদ্ধি বা ইন্দ্রিয় শিথিলতার জন্য এখন সেটা ধীরে ধীরে কিন্তু আত্মজ্ঞান এমন একটা জিনিস এটা কোনো বাইরের বস্তু বিষয় নয় এটা আমার ভেতরেই আছে আমি বুঝতে পারছি না শাস্ত্রর কাজ হচ্ছে যে না বোঝার কারণ যে আমাদের সংসারের প্রতি আসক্তি এইটাকে সরানো ব্যাস বাকি নিজের স্বরূপ সদা প্রজ্বলিত এবং সদা প্রকাশিত সেই আত্মার প্রকাশেই যেমন আকাশে মেঘ আছে কি নেই আমরা সূর্যের প্রকাশেই দেখতে পাই কিন্তু আমার মনে হচ্ছে যে আকাশ আজকে আজ আকাশ বাদল মেঘ সূর্যকে ঢেকে দিয়েছে মেঘ সূর্যকে ঢেকে দিয়েছে অথচ ওই মেঘকে আমরা সূর্যের প্রকাশেই দেখতে পাচ্ছি সেই রকমই আমাদের বিষয় অভিলাষা আমাদের আত্মাকে ঢেকে দিয়েছে কিন্তু বাপু আত্মাকে ঢাকতে পারেনি পুরো কারণ কি এই যে বিষয় অভিলাষাটা আমি বুঝতে পারছি সেটাও আত্মার চেতনতা যা বিদ্যমানতার জন্য মানুষ বুঝতে পারে এই জন্য এখানে বলছেন সাধু এই বিষয় অভিলাষা সংসারের জাগতিক অনিত্য বস্তুর প্রতি যে আমাদের প্রাপ্তির ইচ্ছা এইটা মন থেকে না গেলে আত্মজ্ঞান উৎপন্ন হয় না সেজন্য বলছেন সাধনা সাধনা সাধ্যাত অনিত্যাত সর্বস্মাত মানে চতুর্দশ ভুবনে যা কিছু প্রাপ্ত করার যোগ্য বস্তু আছে যেটা আমরা পুরস্কার দিয়ে প্রাপ্ত করতে পারি তার থেকে বিরক্তায় তার থেকে বৈরাগ্য সে আছে যে ব্যক্তি তাদের প্রতি চতুর্থী একবার মানে তাদের প্রতি এই এই পুষ্টা তাদের জন্য এক নম্বর দু নম্বর হচ্ছে ত্যাক্ত পুত্র বৃত্ত লোকে সনায়া মধ্যে যিনি পুত্রেশনা বৃত্তেশনা লোকেশনাকে ত্যাগ করে দিয়েছেন পুত্রেশনার মানে সাংসারিক ইচ্ছা তার মনে নেই বৃত্তেশনা ধন প্রাপ্তির ইচ্ছা তার মনে নেই খ্যাতি প্রাপ্তির ইচ্ছা অথবা লোক প্রাপ্তির ইচ্ছা স্বর্গলোকে যাব ব্রহ্মলোকে যাব এই এই এই ইচ্ছাই যার মন থেকে একদম বেরিয়ে গেছে লোকেশনা দুটোকে বোঝায় যে উপর হায়ার ওয়ার্ল্ড যেখানে গিয়ে সুখ ভোগা যায় ইসিলি সেটা অথবা লোকেশনা মানে খ্যাতি প্রাপ্তির ইচ্ছা প্রত্যেক মানুষেরই একটা ইচ্ছা থাকে যে আমি খ্যাতি প্রসিদ্ধ বা খ্যাতি প্রাপ্ত করবো এইসব করবো এইগুলোকেও মন থেকে একদম সরানো ত্যাগ তো মানে ত্যাগ করেছেন যিনি এগুলো সব বহুব্রী সমাস যিনি ত্যাগ করেছেন কি ত্যাগ করেছেন পুত্রে সানা পুত্রেশনা বৃত্তেশনা লোকেশনা তার তার চতুর্থ এবং তার প্রতি এই জ্ঞান ভগবান কাদের প্রতি বলছেন ত্যাগ তো পুত্রে সানা বৃত্তে সানা লোকে লোকেশনা যিনি পুত্রে সানা বৃত্তে সানা লোকে সানা যার মন থেকে পেরিয়ে গেছে এরকম দুটো যোগ্যতা হলো সে সাধ্য সাধন অনিত্য বস্তুর থেকে যার মন উঠে গেছে তারই এক্সপ্রেশন মোটামুটি যে পুত্র ছানা ছানা লোকে ছানার থেকে যার মন উঠে গেছে প্রতিপন্ন পরমহংস পারিব্রাজ্যায় এটা আরেক বড় কঠিন ব্যাপার হয়ে গেছে যে যারা গ্রহণ করেছে কি গ্রহণ করেছে যে পরমহংস পরমহংস মানে তীব্র বিবেকের সাহায্যে যিনি সন্ন্যাস ধরাবে কোন পারিব্রাজ্য পরিব্রাজতা মানে হচ্ছে পরিত ব্রজতে ইতি পরিব্রাট আর মানে কোথাও এক জায়গাতে স্থির থাকেন না যে কোন জায়গাতে আসক্ত নয় যার মন কোন জায়গাতে আসক্ত নয় যার মন এইরকম ব্যক্তিদের প্রতি কারণ মন আসক্ত থাকলেই মন সেসব বিশেষ সম্বন্ধে চিন্তা স্বাভাবিকভাবেই আসবে প্রতিপন্ন মানে যিনি প্রাপ্ত করেছেন কি প্রাপ্ত করেছেন পরমহংস পারিব্রাজ্য তার এই চতুর্থিক বচন পারিব্রাজ্যায় তিনি বিচার পূর্বক যে পরমাংশ মানে, মানে পরমাংশটা মানে যে বিবেক যেমন হাসের নির্ছির বিবেক আছে দুধার জলের বিবেক আছে এইরকম নিত্য অনিত্য আত্মা অনাত্মার বিবেক যার হয়ে গেছে আর যার কোথাও কোনো আসক্তি নেই এরকম যে যোগ্য ব্যক্তি এখানে প্রতিপান্ন পরভংস জেনারেলি পরিব্রাজক সন্ন্যাসীদের বলা হয় সন্ন্যাস তো একটা উপরের বস্ত্র হিসাবে সেটা এখানে ভগবান ভাষ্যকারের অভিপ্রায় নয় যার কোথাও নিরাসক্ত ব্যক্তি সম্পূর্ণ নিরাসক্ত ব্যক্তি কোথাও কোনো আসক্তি নেই পরভংস পরিব্রাজায় এটা কখন আসবে যখন সম দম দয়াদি যুক্তায় সমদান শ্রদ্ধা সমাধান দয়া করুণা প্রেম মৈত্রী নিঃস্বার্থতা এইরকম ভাবে মনটা যখন জুড়ে গেছে সমদমে দ্বারা ওখানে সমদম করুণা শ্রদ্ধা সমাধান তারপরে প্রেম প্রীতি নিঃস্বার্থতা সেবা এই ধরনের ভাব অনুভব যার মনের মধ্যে তাদের জন্য সমতাল আগে আমাদের এইগুলোকে নিজেদের মধ্যে তৈরি করতে হবে এই জন্য বলছেন কিন্তু ষাট সম্পত্তি বলা হয়েছে বেদান্তে বিবেক বৈরাগ্য আর তারপরে হচ্ছে সৎ সম্পত্তি বিবেক বৈরাগ্য হলে ওই সন্ন্যাস মানে মন থেকে কোথাও কোনো আসক্তি থাকবে না শরীর তো তার প্রারব্ধ অনুযায়ী যেখানে যেখানে আছে যেতেই হবে করবো করবো কিন্তু নিরাসক্তি আর তারপরে এগুলো তখন হওয়া সম্ভব যখন সমদম দয়া যুক্ত যিনি সমদম শ্রদ্ধা সমাধান দয়া প্রেম নিঃস্বার্থতা সেবা এর দ্বারা যুক্ত যিনি আর তারপরে শাস্ত্র প্রসিদ্ধ শিষ্য গুরু সম্পন্নায় শাস্ত্রতে যেমন বুড়া দেখা হয়েছে যে ভগবত গীতাতে বলেছে যে তৎ বৃদ্ধি প্রণিপাতে না পরিপ্রশ্নে না সেবায়া হ্যাঁ? এই আত্মজ্ঞান প্রাপ্ত করতে হলে কি করতে হবে গুরুর কাছে যেতে হবে তার বিজ্ঞার্থম সব গুরুমেব অভিগাচ্ছে সমিত প্রাণী শ্রোত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম তাকে জানার জন্য আত্মজ্ঞান প্রাপ্ত করার জন্য সাংসারিক সমস্ত বাসনা ছেড়ে দিয়ে যেমন আমরা দেখতে পাই চান্দ উপনিষদে ইন্দ্র নিজের রাজপথকে ছেড়ে দিয়ে একবার ছেড়ে দিয়ে প্রজাপতির গুরুকুলে গিয়ে সামান্য ভাবে জীবনযাপন করে একশো এক বছর সেখানে থেকে তাও দেবতাদের সময় যাবে তারপর তার আত্মজ্ঞান প্রাপ্ত হয়েছিল এখানে এখানে শাস্ত্র প্রসিদ্ধ যেগুলো শাস্ত্রে যেরকম ভাবে দেখানো হয়ে আছে যে গুরুকুলে গিয়ে গুরুর কাছে আত্মসমর্পণ করে গিয়ে তারপরে আমাকে আত্মজ্ঞান সম্বন্ধে কি করে মানুষের হতে পারে সেটি সম্বন্ধে প্রশ্ন করে তদ বৃদ্ধি প্রণিপাতে না নমস্কার এবং এমন নয় যে আমি এই জন্য তো গুরুকুলের থেকে গুরুর যখন অনুকূল সময় সেই সময় তাকে গিয়ে অথবা গুরু যখন জিজ্ঞাসা করবে কি ব্যাপার এখানে কেন আসা হয়েছে এখানে কি অভিপ্রায় তখন তাকে বলতে হবে যে আমি শাস্ত্রের শিষ্য গুরু সম্পন্ন এরম শিষ্য যে যথার্থ গুরুকে প্রাপ্ত করেছে বা গুরু তাদের প্রতি সুচয়ে এবং শুদ্ধ সুচিতা রক্ষা করে আর কি সুচয়ে ব্রাহ্মণায় মানে ব্রহ্মকে জানার ইচ্ছা রাখে এরকম ব্যক্তিদের গুরুর কাছে বিধিপূর্বক হয়ে বিনম্রতার সঙ্গে গুরুকুলে এসে শিষ্য এরকম শিষ্যের প্রতি দেখি দেখো যে উপর থেকে যে সাধনা সাধ্যাত সর্বস্মাত এক বচন মানে যাকে কিছু বলা হয় সে তাকে না চতুর্থ বিভক্তিতে প্রয়োগ করা হয় তো প্রথম এটা শিষ্যের শিষ্যের যোগ্যতাকে দেখে তার প্রতি ত্যাক্ত পুত্র বৃত্ত লোকে সানায় যিনি পুত্র সানা বৃত্তে সানা লোকে সানাকে ত্যাগ করেছেন তার প্রতি প্রতিপন্ন পরমাংশ পারিব্রাজায় যিনি বিবেক পূর্বক সন্ন্যাস গ্রহণ করবেন মানে সংসারিক থেকে মন গুটিয়ে নিয়েছেন সেটা কি করে হয়েছে সমদমা দয়াদি যুক্তায় কেবল এই দয়াপথটা এখানে মানে জীবের প্রতি করুণা সবার প্রতি হিত ইচ্ছা এবং সেবা এই ভাবগুলোকে মনের মধ্যে স্বাভাবিক ভাবে জেগে উঠেছে চতুর্থ এক বচন শাস্ত্র প্রসিদ্ধ শিষ্য গুরু সম্পন্নায় শাস্ত্রতে এটা একটা প্রসিদ্ধ আছে যেরকম যে গুরু ভাব বা গুরু ভক্তি যশ দেবে পরাভক্তি যথা দেবে তথা গুরু যিনি ভগবানকে প্রতি যেরকম ভক্তি করেন সেরকম গুরুর প্রতি যার ভক্তি আছে এইরকম আপন্ন শাস্ত্র শিষ্য সম্পন্ন এরকম গুণ সম্পন্ন সুচিতা আন্তরিক সুচিতা বাহ্যিক সুচিতা আন্তরিক সুচিতা বিষয়ে চিন্তানের প্রতি মানে বাহ্যিক সুচিতা মানে কারোর সঙ্গে শারীরিক সম্পর্ক এরকম সুচয়ে ব্রাহ্মণায় ব্রহ্মকে জানার ইচ্ছা লাগে এরকম অধিকারের প্রতি উপসান উপাসনায় গুরুর কাছে যেভাবে শাস্ত্রতে যাওয়ার জন্য বলেছে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন ভগবান গীতাতে হাতে সমিত পানি নিয়ে মাথায় করবদ্ধ ভাবে নম্রতার সাথে সমর্পণ পূর্বক গুরুর কাছে গিয়ে এরকম শিষ্যের প্রতি শিষ্য আয় তো দেখুন শিষ্যের কতগুলো বিশেষণ দিয়েছে বিরক্ত আয় পুত্র বিত্তসায় লোক এসানায় প্রতি ত্যাক্ত এসানায় পারিব্রাজায় সমাধিযুক্তায় সম্পন্নায় যে রক্ষা করে যিনি ব্রহ্মকে জানার ইচ্ছা রাখে যিনি এরকম বিধিপূর্বক গুরুর কাছে গিয়ে পৌঁছেছেন এমন যে শিষ্যের প্রতি সেই শিষ্যের প্রতি জাতি কর্ম বৃত্ত বিদ্যা অভিযানে পরীক্ষিতায় হ্যাঁ যে তখন সে গুরু তার জাতির প্রতি অভিমান আছে কিনা আমি ব্রাহ্মণ তারপর আমি এই কর্ম করে এসছি বৃত্ত দেখ আমি ধনবান এবং আমার কাছে এই জ্ঞান আছে এইসবের দ্বারা সে অভিযানে পরীক্ষিত এগুলো এগুলোর পরীক্ষা করবে তার মধ্যে এর গুলো আছে কিনা যদি এই অভিমান গুলো থাকে তাহলে তো আমি ব্রাহ্মণ আমি মানুষ আমি ব্রাহ্মণ তাহলে আর আত্মজ্ঞান কোথায় হবে ওইটাই তো প্রতিবন্ধক হয়ে যাবে তারপরে আমি মানে ডাক্তার ইঞ্জিনিয়ার অথবা প্রফেসর এই ভাব যতক্ষণ থাকবে ওগুলো কর্ম ওই ভাব থাকলে তো আমি ওইখানে নিজেকে কনফাইন করে ফেললাম আমি নিজের ব্যাপকতা কি করে বুঝবো বৃত্ত বৃত্ত মানে এই অকুপেশন টাইপের আর কি আর অথবা ধন দৌলত আমি অনেক ধনবান ব্যক্তি আমার কাছে এত ধনবান আছে আমি কেন এখানে ঝুঁকবো এই ভাব আছে কিনা তার মধ্যে এটা আর তার সঙ্গে হচ্ছে বিদ্যা তার আমার আমার এই কোয়ালিফিকেশন আমার এই কোয়ালিফিকেশন আমি এটা জানি ওটা জানি অফিজনে পরীক্ষিতায় এগুলো এর দ্বারা যিনি মানে নিজেকে প্রতিবন্ধিত করে রাখেননি এবং সে গুরু সেগুলো পরীক্ষা করে নেওয়ার পরে পরীক্ষিত তাকে তখন গুরুকে তার তার প্রতি তার উপদেশ করা উচিত বিধিলিঙ্গ হচ্ছে তা করা উচিত কত বা কতক্ষণ পুনঃ পুনঃ বারবার এক শিষ্যকে পরীক্ষা করার গুরুকে শিষ্যকে পরীক্ষা করার এবং শিষ্যের গুরুকে পরীক্ষা করার পুরো রাইটার শাস্ত্রের জন্য ছুট দিয়েছে কোথাও কম্পালশন নেই যেখানে যেতে হবে এটাই করতে হবে কিন্তু একবার পরীক্ষা করে নেওয়ার পরে যদি আমি মন থেকে নির্ণয় করে নিই তারপর সেখান থেকে আর এদিক ওদিক করা উচিত না তাহলে আর তখন আর বস্তু প্রাপ্ত হওয়া মুশকিল এই জন্য এখানে বলছেন কি জাতি কর্ম বৃত্ত বিদ্যা অভিযানে পরীক্ষিত এইগুলো দ্বারা সে পীড়িত কি না এটা ভালো করে পরীক্ষা করে নেওয়ার পরে ব্রুয়াত মানে গুরুজিকে শিষ্যের প্রতি তখন তার বলা উচিত কতবার বলা উচিত বারবার পুনঃ পুনঃ কতক্ষণ পর যাবৎ গ্রহণম যতক্ষণ পর্যন্ত না নিজের স্বরূপের বোধ তা দৃঢ় হয়ে যায় তা দৃঢ় হয়ে যায় ততক্ষণ পর্যন্ত তুমি অসঙ্গ তুমি ব্যাপক তুমি পূর্ণ তুমি মানুষ নাও তুমি দেবতা নাও তুমি গন্ধর্ব যক্ষ কিন্নর কিচ্ছু নাও তুমি ব্রহ্মচারী গৃহী বনস্থ এর সঙ্গে তুমি কুমার অনুসম এগুলো সব শরীর ইন্দ্র মনোবুদ্ধির ধর্ম হচ্ছে আত্মা থাকার জন্য শরীর ইন্দ্র মন বুদ্ধি ব্যাপারগুলো করতে পারে কিন্তু আত্মার যথার্থ স্বরূপ যতক্ষণ না জানা যায় ততক্ষণ পর্যন্ত আমরা এর মধ্যেই আটকে থাকি মনটা এই যে দেখেন বলছেন দেখো তদ ইদম তদিদম জ্ঞানম যে ওই ওই এই জ্ঞান এই জ্ঞান যেটা কিনা মুক্তির সাধন এই জ্ঞান কাকে বলা যাবে তার জন্য তিনি এতগুলো যে যিনি বৈরাগ্যবান ব্যক্তি যার পুত্র সোনা সোনা বৃত্তেশনা সোনার থেকে উপরে উঠে গেছেন যিনি সন্ন্যাসের কোনো সংসারে কোনো বস্তুর প্রতি যার কোনো আসক্তি নেই সমদান বলে এখানে লোকের দয়া জীবহিত কল্যাণ সব যেখানে ভগবানের প্রতি বা মানুষের প্রতি একটা জীবহিতের কল্যাণকারী একটা ভাব থাকে সেই রকম কিন্তু আমরা ভাবি যে স্থূল সেবা কিন্তু সূক্ষ্ম সেবাও আছে মানুষকে খেতে দেওয়া সেটাও একটা সেবা মানুষকে একটা বস্ত্র দেওয়া সেটাও একটা সেবা মানুষকে কিছু সামান্য বিদ্যা দেওয়া সেটাও একটা সেবা কিন্তু মানুষকে আত্মজ্ঞান প্রদান করার যে যোগ্যতা তৈরি করতে তারপর সেটা মানুষকে বোঝানো সেটাও কিন্তু সেবার সবচেয়ে ঊর্ধ্ব সেবা যদি সেখানে অধিকারী কম থাকবে কিন্তু এরকম একটা দুটো লোক যদি সংসারে তৈরি হয় তাই জন্য তাতেই সংসারের কল্যাণ হয় অনেক এই জন্য এখানে অধ্যায়াদি শাস্ত্র প্রসিদ্ধ শিষ্য গুরু সম্পন্ন শাস্ত্র প্রসিদ্ধ যেমন গুরু শিষ্যের ভেতরে একটা সম্বন্ধ থাকে ইন্দ্রা সম্পন্ন যে শিষ্য যিনি শুদ্ধ তিনি ব্রহ্মকে জানতে ইচ্ছা রাখে বিধবা তিনি গুরুর কাছে পৌঁছেছেন এরকম শিষ্যের প্রতি যার জাতি কর্ম ধন বিদ্যা এর কোন অভিমান নেই এরকম পরীক্ষা করে নেওয়ার পরে পরীক্ষিত আয়া তাকে বলা উচিত পুনঃ পুনঃ এত পরীক্ষা করতে গেলে আজকাল শিষ্য পালিয়ে দূর করে যে আত্মজ্ঞান কি করবে আত্মজ্ঞান দিয়ে এটা বলছে ওটা বলছে আজকাল তো সঙ্গে সঙ্গে আত্মজ্ঞান চাই হতেই পারে না ওই যার ফলে অধিকারী কম হয়ে গেছে আপনি যে এই কথাগুলো বলছেন ভগবান শঙ্করাচার্য প্রতি প্রশ্ন উঠতে পারেন যে এই কন্ডিশন থাকলে তবে আত্মজ্ঞান হবে সেটা কি কোন প্রামাণিক সেই প্রমাণ দেওয়ার জন্য ভগবান শঙ্করাচার্য অনেকগুলো শ্রুতি বাক্যকে এখানে উদ্ধৃত করেছেন কিন্তু আজকে এইটুই থাক বৈরাগ্য শতকমে একটা শ্লোক পড়ব কারণ এই যে বলেছেন না যে বিরক্তায় মানে থেকে উপরে ওঠা তারপরে সমদাম এইগুলো আমাদের মধ্যে কি করে আসবে কি বিচার আমরা করলে আমাদের মধ্যে বৈরাগ্য উৎপন্ন হবে সংসারে শরীর যেখানে পড়ে আছে সেটা প্রতিবন্ধের কারণ নয় মনটাকে কোথায় টেনে তুলতে হবে সেটাকে এর সাথে বুঝতে হবে এই জন্য বৈরাগ্য শতকমটা একটু দরকার কারণ কি বৈরাগ্য শতকম যিনি লিখেছেন তিনি হচ্ছেন ভর্তিগরি তিনি রাজা ছিলেন তিনি বিক্রমাদিত্য আর ইনি ভাই মানা হয় আর কি কিন্তু প্রথম জীবনে তিনি অনেক বিলাসী ছিলেন তারপরে ভাইয়ের চেষ্টাতেই তার মধ্যে বৈরাগ্য আসে সবকিছু ছেড়ে দিয়ে তিনি সংসার থেকে বেরিয়ে যায় এখন তারপরে তিনি তিনটে শতক লেখে মানে একশোটা করে শ্লোক আছে তার মধ্যে সেই তিনটে শতকের মধ্যে একটা হচ্ছে শৃঙ্গার শতক মানে স্ত্রীর শৃঙ্গার করার সেটা আমাদের উপযোগিতা নয় একটা নীতি সকল রাজ আমাদের সংসার রাজা তো তা রাজার নীতি কিরম সেটা আমাদের জন্য যেটা যখন তিনি সন্ন্যাস হয়ে যাওয়ার পরে বৈটিক করে ওনার মধ্যে বৈরাগ্য আছে সেটা তিনি হ্যাঁ, একটা গ্রন্থের মাধ্যমে দেখিয়েছেন আমাদের সেটা হচ্ছে বৈরাগ্য শতকম ভর্তি হলে তার নাম ছিল বিরচিতাম বৈরাগ্য শতকম বৈরাগ্য শতমে যে এই তৃষ্ণাই মানুষের সবচেয়ে বন্ধনের কারণ এই তৃষ্ণার থেকে আমি কি করে বেরিয়ে আসতে পারবো তার উপায় বলেছে কারণ কি এই আত্মজ্ঞান প্রাপ্ত করার জন্য যে বললেন না যে বিবেক পূর্বক বৈরাগ্য হলে তবে আত্মজ্ঞান প্রাপ্ত হয় তো বিবেক পূর্বক বৈরাগ্য আমাদের কি করে আসবে এইটা বৈরাগ্য শতকম আমাদের খুব সহযোগিতা করে আমি তো শুরুতেই একদম যখন এসেছিলাম তখন এই বইটা আমাদের গুরু মহারাজ বলেছেন যে বৈরাগ্য শতকম বইটাকে পড়বে বৈরাগ্য শতকম বইটার থেকে মানুষের মধ্যে বৈরাগ্য যাবে এই প্রথমেই তিনি যে এই তৃষ্ণা মানে ভোগ ইচ্ছাটাই মানুষের বন্ধনের কারণ এই দুটো বিপরীত ইচ্ছা সংসার বন্ধন থেকে মুক্ত হব আর সংসারের বস্তুকে ভোগ করব। এই দুটো বিলকুল উল্টো দিকে যাওয়ার রাস্তা এখন এই দুটো যদি একসঙ্গে মন তখন তো কোনোটাই হবে না না ভোগ ইচ্ছা হবে ভোগ সিদ্ধ হবে আর না তোমার আত্মজ্ঞান সিদ্ধ হবে আত্মজ্ঞান যদি প্রাপ্ত করার আমাদের তীব্র ইচ্ছা থাকে তাহলে আমাকে কি করতে হবে এই তৃষ্ণা মন থেকে বের করে দিতে হবে যার কৃপাতে মুমুক্ষ ব্যক্তি বৈরাগ্য অবলম্বন করে অপরোক্ষ আত্মজ্ঞানকে লাভ করতে পারে কি দরকার তার জন্য কি দরকার ঈশ্বর অনুগ্রহ দরকার ভগবানের কৃপা দরকার তাই যে কোনো গ্রন্থকার প্রথম যখন গ্রন্থ শুরু করেন তখন তার একটা মঙ্গলাচরণ করেন সেই মঙ্গলাচরণ করার জন্য তিনি প্রথম লিখছেন এই শ্লোকগুলো খুব ভালো আছে ইয়ে, বৈরাগ্য শতকম বই আমি এটা পাইনি উপদেশ সহজটি উদ্বোধনে পাইনি বাংলা উপদেশ্বর না বাংলায় হ্যাঁ। উপদেশ্বরী পাওয়া পাওয়া যাবে কিনা বলতে পারছি না কিন্তু হ্যাঁ। ভগবান শঙ্করাচার্যের লেখা উপদেশ শাস্ত্রী বইটা রামকৃষ্ণ মিশনের প্রকাশন আছে স্বামী জগদানন্দ বাংলায় ইংলিশে আছে ইংলিশে আছে আচ্ছা, আচ্ছা তাহলে এই আর বৈরাগ্য শতকম রামকৃষ্ণ বৈরাগ্য শতকম রামকৃষ্ণ মিশনের বাংলায় আছে স্বামী আচ্ছা, স্বামী হ্যাঁ, আচ্ছা হ্যাঁ। আচ্ছা থ্যাংক ইউ তো আমি আজকে একটা শ্লোকটা পড়ে নিচ্ছি আমি শ্লোকের ফটোগুলো তুলে গ্রুপে দিয়ে ওইগুলো থেকে যদি বের করে নেওয়া যায় বা লিখে লিখে নেওয়া যায় একটা করে শ্লোক বেশি বেশি পড়া যাবে বা একসঙ্গে অনেকগুলো পড়বো না আমি পাঠিয়ে দিয়েছি হ্যাঁ, তোমার হোয়াটসঅ্যাপে হ্যাঁ পাঠিয়ে দিয়েছিস আচ্ছা বইটা পাঠিয়ে দিয়েছি বিবেক বৈরাগ্য শতকম বইটা এটা খুব মানে এটা আমাদের বিচারে নিয়ে প্রথম সাধনার প্রথম স্টেপ আর কি যে কি করে জাগতিক তৃষ্ণা থেকে মন ওঠানো যাবে আর কি এর জন্য ঈশ্বরের কৃপার প্রয়োজন তাই প্রথমে ভগবানের জন্য প্রার্থনা করতে ওই যখন বলেছে বিবেক বৈরাগ্য সৎ সম্পত্তি আর মুমুক্ষুত্ব এটা আমার মধ্যে আসবে কি করে সেটার জন্য বৈরাগ্য শতকমটা খুব সহযোগী এটা এই যে এটা শার্দুল বিক্রিদম ছন্দতে আছে এটা শার্দুল বিক্রিদম নাকি चंच शिखा शूरोत्तम शितचन्द्रचारुकलिका चञ्चशिखाभास्वरो लीलादग्धबिलोलकामशलभ श्रेय दशाग्रे स्फुरन् मीर अन्तःस्फुरजदपारमोहतिमिर प्राग्भारमुच्चाटयन् चेता सद्मनि जोगिनां विजयते ज्ञानप्रदीपो हरः चूरोत्तम चूरोत्तम शीतचन्द्रचारुकलिका चञ्च शिखाभास्वरो लीलादग्धविलोलकामशलभ श्रेयो दशाग्रे स्फुरन् अन्तःस्फुर जदपारमोहतिमिरा प्राग्भारमुच्चाटयन् चेतसद्मनिजोगिनां विजयते জ্ঞানপ্রদীপো হর এই যে চু- চ- প্রথম শব্দটা হচ্ছে চূড়া আলাদা আলাদা করে আমরা দেখি চূড়া মানে এই যে সব ভগবান শিবের যে জটা না সেটাকে যখন মাথায় বেঁধে নেয় ওপর সেটা একটা চূড়ার মতন দেখে চূড়া তারপর হচ্ছে উত্তাঙ্গসিত উত্তাংসিত উত এটাই অনুষ্ঠান মানে যেটা আর কি তার অলঙ্কার আর কি উত্তাংশিত সংস্কৃত গুলো একটু কঠিন আর কি চন্দ্র চারু কলিকা চারু মানে হচ্ছে রমণীয় চন্দ্রকলার ন্যায় চঞ্চ মানে প্রকাশমান চঞ্চত ক্রিয়াপদ হচ্ছে এটা এটা যেটা প্রকাশিত মানে যার শিখায় চন্দ্র প্রকাশিত হচ্ছে আর কি শিখা ভাস্বর শিখা মানে কৈপীড়ন সমূহ ভাষ্য মানে যে দীপমান প্রকাশিত হচ্ছে আর কি এটা অন্যয় কোন সামান্য লেখাই এত সুন্দর আছে অন্যয় করার জন্য শব্দগুলোকে এদিক ওদিক নিতে হবে না যে ক্রমে লেখা আছে সেটাকে ভাঙতে পারলেই হলো চূড়া উত্তম শীতম উত্তম শীত কোনো বিভক্তি নেই এখানে একটাই বিভক্তি আছে ভাষ্যরা প্রথমে এসে প্রথম এক ওটা চারু চন্দ্র কলিকা চঞ্চক শিখা ভাস্বর এটা পুরোটা একটা সমাজ মানে যার মাথার জটার মধ্যে যে ভূষণ রূপে স্থিত আছেন যে চন্দ্রকলার যে চন্দ্রের একটা ভাগ আর কি যেটা প্রকাশিত হচ্ছে তার কিরণ দ্বারা প্রকাশিত আর কি সেই তার জটাও চন্দ্রের কিরণে প্রকাশিত আর কি তারপরে বলছে লীলা দগ্ধ বিলল কাম সলভ যে আমাদের কামদেবীর যে সলভ মানে জানেন যে পিয়ার্সিং যে মানে তীক্ষ্ণ করা অগ্রভাগ সে কামের বর্ষার মতন একটা তাকে সলভ বলা আর কি যে কামের যে বর্ষা সেটা যিনি অবলীলাক্রমে যে নিজের মানে তপস্যার অগ্নি দ্বারা যাকে তিনি দগ্ধ করে দিয়েছেন লীলা লীলা মাত্র অনায়াসে দগ্ধ মাত্র তিনি মানে জ্বালিয়ে দিয়েছেন কি মানে বিলুল কাম সলভ মানে চঞ্চল যে কামরূপী পতঙ্গ অথবা কাম চঞ্চল যে কামরূপী যে শলাকা সেই শলাকাকে যিনি সহজেই নিজের মানে তপস্যার অগ্নি দ্বারাকে যিনি জ্বালিয়ে দিয়েছেন আর তারপরে এখানে আবার প্রথম বিভক্তি বিসর্গ আসছে ওখানে শ্রেয় দশাগ্রে স্ফুরণ যখন আমাদের কোনো কল্যাণের সময় আসে ভালো সময় আসে উত্তম যখন আমরা কোনো শুভ কাজ করতে পারি তার আগে যিনি স্ফুরিত হন আর কি আমাদের কোনো শুভ কাজের আগে আমরা কোনো পুজো অর্চনা ভগবান স্ফুরিত হন মনের মধ্যে মানে তিনি সেই বৃত্তি আমাদের দেন আমাকে কোন ভালো কাজ করতে হবে এই বলছেন শ্রেয় দশা শ্রেয় দশার আগে যিনি স্ফুরিত হন যখন আমাদের কোনো শুভ সময় আসে সেই শুভ সময়ের আগে যিনি আমাদের মনের ভেতরে প্রকাশিত হন শ্রেয় দশাগ্র স্ফুরন ফির অন্তর অন্তর্স্ফুরজত ভেতরে ভেতরে স্ফুরন যে ভেতরে থেকে জীবের চিত্তের সূর্যাত মানে যিনি প্রকাশিত হন অপার মোহ তিমির যে আমাদের ভেতরে সংসারের প্রতি যে মোহ তিমির অন্ধকারকে পার করা খুব কঠিন যে মোহরূপী অন্ধকারকে পার করা খুব কঠিন সেই মোহকে যিনি মানে উখড়িয়ে ফেলে মানে উঠিয়ে ফেলে পারেন এরকম সামর্থ্য মানে উচ্চার এটা প্রথমে এক বচন অন্তঃস্ফুরজত অপার মোহ তিমির প্রাগ ভারম উচ্চাটন নিজের জীবের চিত্তে স্ফুরের মধ্যে প্রকাশিত হচ্ছে যে যাকে পার করা যায় না এরকম যে মোহের যে ঘোর অন্ধকার যে গুরু ভার মুহূর্তে মিলে মোহরূপী অজ্ঞানের যে ভয়ঙ্কর ভার তাকে যিনি সমূলে নাশ করেন ভগবান শিব আর কি সেই জ্ঞান প্রদীপ সেই জ্ঞান রূপী প্রদীপ মানে ভগবান সাক্ষাৎ ভগবান হচ্ছে জ্ঞান রূপী প্রকাশ হচ্ছে মানে আমাদের সবার ওখানে রাষ্ট্র দেখুন জ্ঞান ও প্রদীপ জ্ঞান প্রকাশ রূপে যেন হর ভগবান শিব যোগী নাম অর্থাৎ সাধকদের মনে চেতা সাধমনি যেটা মানে চিত্তরূপী ঘরে বিজয়তে বিরাজ করুক তিনি যোগীদের মানে সাধকের চিত্তরূপী মনে তিনি সর্বদা বিরাজ করি কি বিচার করি জ্ঞান রূপী প্রদীপ জ্ঞান রূপী প্রদীপ হচ্ছেন কি ভগবান শিব সাক্ষাৎ জ্ঞান রূপী সেটার মধ্যে সাক্ষাৎ জ্ঞান রূপী ভগবান শিব যে জ্ঞানের প্রকাশ তিনি যোগীদের হৃদয়ে হামেশা সর্বদা সেখানে যেন প্রকাশিত থাকে প্রথমে এই প্রার্থনা এবং দেখুন দুটো গ্রন্থেতেই যে এই যে জ্ঞান ভিন্ন মুক্তি নেই এবং ভগবানের কৃপা ভিন্ন সেটা প্রাপ্ত করা সম্ভব নয় এবং ভগবান সাক্ষাৎ মানে জীবের ভেতরে বসে আছেন তিনি জ্ঞান স্বরূপ এজন্য ভগবানের প্রথমে যেই মূর্তি আমাদের ভালো লাগে বা শিব ঠাকুরের যেই মূর্তি জটাযুদ্ধারী শিব তার মাথায় চন্দ্রমা এবং সেই চন্দ্রের প্রকাশ থেকে যে ভেতরের জ্ঞানের প্রকাশ প্রকাশিত হবে আর কি আর যিনি লীলারূপে যে সমস্ত বাসনাকে তার তপে তপে তপস্যা রূপে অগ্নির দ্বারা তিনি সমস্ত বাসনাকে তিনি জ্বালিয়ে দিয়েছেন আমাদের জীবনে যখন ভালো সময় আসে যখন বুঝতে পারবেন তখন বুঝবেন ভগবানের কৃপা হচ্ছে এই যে মানে শাস্ত্র অধ্যয়নের ইচ্ছা বেদান্তকে জানার ইচ্ছা মানে জীবনে শুভ সময় আসবে তবে সেই জন্য শ্রেয় দশাগ্রে শ্রেয় প্রাপ্তির যে দশা তার আগে যিনি স্ফুরিত হন মনের মধ্যে যিনি এটাকে বুঝতে হবে যে আমরা ঈশ্বরকে কি করে অনুভব করবো ভগবানকে জানবো কি করে আরে বাইরের বস্তু দেখা সহজ ভগবান সবসময় ভেতরে আছেন তাই ভগবান যখনই আমার মনের মধ্যে কোনো শুভ চিন্তা মনের মধ্যে কোনো ভালো চিন্তা তখন নিজের অহংকার না করে ভগবান আমার মধ্যে ভেতরে থেকে তিনি এই চিন্তাটা আমাকে দেখেন আমার কোনো শুভ সময় আসছে এই ভাবটাকে মনের মধ্যে আনতে পারলেই ভগবানের উপস্থিতিকে আমরা মনে মনে অনুভব করতে পারি আর যিনি নিজেদের আমাদের ভেতরের থেকে স্ফুরিত হয়ে এই অন্তর্জামী রূপে তিনি বিদ্যমান থেকে জাগতিক বস্তু সম্বন্ধে যে মোহ তিনি নাশ করেন আর কি তাকে প্রার্থনা করলেই সে একদিকে হচ্ছে সংসারের প্রতি আসক্তি একদিকে ভগবান প্রাপ্তির ইচ্ছা সংসারের প্রতি আসক্তি তাকে নাশ করবে কে এই ভগবানকে প্রার্থনা করলে ভগবানই তার নিজের কৃপা করে আমাদের মনোবৃত্তিকে সংসার থেকে উঠে ভগবানের দিকে ধীরে ধীরে করে দেন এটাকে বলছেন এই জন্য অন্তর স্ফুরজ স্ফুরজাত অপার মোহতে মির প্রাগ ভারত তার যে মোহর অন্ধকার রূপে যে বস্তু মানে অজ্ঞান তার যে ভয়ঙ্কর ভার সেই ভয়ঙ্কর ভারকে যিনি মানে উখড়িয়ে মানে বের করে ফেলে দেওয়ার সামর্থ্য রাখেন এই ভগবান শিব সেই ভগবান জ্ঞান ও প্রদীপ জ্ঞান প্রকাশ রূপী যে দেখি হর মানে যিনি হরণ করেন জ্ঞান প্রকাশ দিয়ে যিনি আমাদের অজ্ঞানকে হরণ করেন সেদিন হরণ করেন আর কি মানে যোগী নাম বিজয়াতে মানে যা সেটা যোগীদের হৃদয়ে যেন সেটা সবসময় প্রকাশিত হতে থাকে যে জ্ঞান প্রদীপ জ্ঞান প্রকাশ রূপে যে ভগবান শিব যোগী সাধকের হৃদয় যেন সর্বদা প্রকাশিত হতে থাকে এটা মানে প্রথম হচ্ছে মঙ্গলাচরণ আর এর দ্বারাই তিনি যে প্রকাশ বলতে চাইছেন কি আমাদের জগতের প্রতি যে তৃষ্ণা সেই তৃষ্ণাটাকে দূর করতে করার জন্য ভগবানকে বারবার বারবার প্রার্থনা করতে হয় ভগবান আমার মন থেকে জাগতিক যা কিছু চিন্তা আছে বিষয় বাসনা আসে সেটাকে কৃপা করে তুমি বের করে দাও তোমার চিন্তা তোমার চিন্তা করে যাতে এটাকে সরাতে পারি এটা হচ্ছে তৃষ্ণা তৃষ্ণা এখন আগে দশটা শ্লোকে তিনি যে কি করে আমাদের তৃষ্ণা জাগতিক বস্তুর প্রতি যে তৃষ্ণা সেটা কি করে যাবে সেটার উপায় বা তৃষ্ণার যে জাগতিক বস্তুর প্রতি দোষ দর্শন করা যদি কোনো দৃষ্টির প্রতি আমাদের দোষ এসে যায় দোষ দৃষ্টি এসে তখন আর সেখান থেকে তাকে প্রাপ্ত করার ইচ্ছা হয় না সেই কি করে আমাদের জাগতিক বস্তুর প্রতি দোষ আসবে বা দোষ দেখতে শিখবো আমরা যেমন সামান্য ভাবে আমি বলি দেখা যায় যে যে কোনো বিষয়ে প্রাপ্তির ইচ্ছা হয় আমাদের মনের মধ্যে এটা হলে ভালো হতো তখন এটা হলে ভালো হতো মানে তার প্রতি একটা শোভনা বুদ্ধি হয় ধ্যায়তে বিষয়ান পুংস সংঘাতে গীতায় বলেছেন বিষয়ের চিন্তা করলে তার প্রতি মনের আসক্তি হয় এখন যদি বিষয় চিন্তাটাকে মন থেকে বের করতে তার প্রতি আসক্তি হবে না ধ্যায়তে বিষয়ান পুংস সংঘাতে সুপজায়তে আর সংঘাত সঞ্জয়তে কাম যে ওটার প্রতি আমার আসক্তি তখনই তখন মনের মধ্যে ইচ্ছে এইটা আমার প্রাপ্ত হলে ভালো হতো তাই জন্য যেই মুহূর্তে যখন মনের মধ্যে কোনো বিষয়ের চিন্তা মনের মধ্যে আসবে বা এইটা কি করে হবে এটা প্রাপ্ত করলে হবে তখনই মনকে বোঝাতে হবে মন এটা তোমার কি কাজ তুমি জীবনে যে লক্ষ্যকে প্রাপ্ত করতে চাইছো তার সঙ্গে এটার কি সম্বন্ধ আছে এটা কি তোমাকে সেই দিকে নিয়ে যেতে পারবে না তার প্রতিবন্ধক হবে আজকে আমাদের আশ্রমে ধরুন আমরা সামান্য ভাবে জীবনযাপন করতে পারি কিন্তু কেউ এসে বললো মহারাজ আপনার কত কষ্ট আপনাকে আমি একটা ফ্রিজ দিব দাও বলুন সেটা আমার জন্য উপযোগী কি অনুপযোগী আমার মাথার মধ্যে উল্টা চিন্তা আছে ফ্রিজটা পাবে খারাপ হবে কিন্তু তাকে খারাপ করলো কিনা এটা হল এইরকম যে সব জায়গাতে আমাদের এইগুলিকে খেয়াল রাখতে হবে আমি যেই লক্ষ্যকে জীবনকে প্রাপ্ত সেই লক্ষ্যে পৌঁছবার জন্য আমার আনুষঙ্গিক বাইরের চিন্তাগুলো কম করতে হবে তো বাইরের বস্তু যদি বিষয় আমার কাছে বেশি থাকে তাহলে সেইগুলো চিন্তা স্বাভাবিক রূপে আমার কাছে আসবে ওইগুলো পেলেই কোনো কিছু আসলে সেগুলো সঙ্গে সঙ্গে মানে কখনই সেখানে যেন অবচেতন মানুষ সেখানে যেন এটা আমার ভাবটা না জাগে ওখান থেকেই ওগুলোকে মন থেকে বের করে দিয়ে তার কাজে আসে যার কি আমার কি করবে না নয়তো কি হবে ওই বস্তুগুলো চিন্তা মনের মধ্যে ঘুরতে থাকবে ব্যবহারিক জীবাণু যত মিনিমাম রিকোয়ারমেন্ট দিয়ে আমরা বাঁচতে পারবো তত চিন্তার ভার কম থাকবে যত বেশি একত্র করে আমরা বাঁচার চেষ্টা করব তত চিন্তার ভার বেড়ে যাবে এটার রক্ষা কি হবে ওটা রক্ষা কি করবে এটা কি করবো ওটা কি করবো এইসব চিন্তা অটোমেটিক্যালি মনের মধ্যে মানুষের ঘুরতে থাকে আর কি এই জন্য যে বিষয়ের থেকে দোষ দেখতে হলে মানুষের বৈরাগ্য দেখতে থাকে মানুষের বৈরাগ্য আছে কিন্তু তার পেছনে যদি ভগবানের কৃপা না থাকে ঈশ্বর যদি সহযোগিতা না করে তাহলে সেটা হওয়া সম্ভব নয় তাহলে এই শ্লোকটার দ্বারা ভগবানের কাছে ভগবানের যে কোনো গ্রন্থকার যে কোনো গ্রন্থ লিখেছেন তার আগে একটা মঙ্গলাচরণ করেন মঙ্গলাচরণ করেন এই কারণে যে গ্রন্থের মানে সকল পরিসমাপ্তি তার উপযোগিতা যাতে যাতে লোকের কাজে আসে এবং মঙ্গলাচরণ ঈশ্বরকে প্রার্থনা পূর্বক করতে হয় সবগুলি আমরা এই গ্রন্থের সূত্রে দেখতে পাচ্ছি যে ভগবান শিব ভর্তি হরে ইষ্ট ছিলেন তিনি তার ইষ্টকে প্রার্থনা করছেন যে তিনি যেন এই যে গ্রন্থ তিনি যে মানুষের জন্য লিখছেন তাদের হৃদয় সর্বদা বিদ্যমান থেকে সংসারের বিষয় চিন্তা থেকে তাকে মুক্ত করে তাকে ভগবানের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে চূড়া চারু চঞ্চল শিখা ভাষ্যটা পুরো একটা পদ পুরো একটা পদ মানে যার মস্তকে অলঙ্কার রূপে শোভিত যে সুন্দর চন্দ্র একটা কলা মানে পাট থাকে না একটা বাদ থাকে সিকনা কিনানে যার মূর্তি উদ্ভাসিত হচ্ছে লীলার ছলে অনায়াসে যিনি কামদেবকে পতঙ্গের মতে কারণ কি যখন আগুনে গিয়ে পতঙ্গ গুলো পরে তো এই মুহূর্তে জ্বলে যায় সেই লীলাচ্ছলে তিনি অবহেলায় অনায়াসে কামদেবকে যিনি দগ্ধ করে দিয়েছিলেন তিনি সর্বলোকের কল্যাণ বিধান করার জন্য যিনি প্রকট মানে ভগবান প্রকট হয়েছেন আর মানুষের অন্তরে অশেষ মোহ অন্ধকারে গুরু ভারকে যিনি সমূলে উৎখাত করতে সমর্থবান দূর করে দেন সেই সর্ব পাপ হরণ করেন ভগবান শ্রী যোগীদের হৃদয় মানে সাধকের মনে যাদেরকে সর্বদা জ্ঞান প্রকাশ রূপে বিরাজিত বিরাজ থাকুক বিরাজিত থাকুক মানে তিনি প্রকাশিত হন এটা হচ্ছে ওনার প্রথম প্রার্থনা তারপরে এবার যে নিজের নিজের ইয়েটাকে বলছেন আর কি যে দেখো মন এই মনের যে বিষয় তৃষ্ণা সেই বিষয় তৃষ্ণাকে পুরো করার জন্য আমরা কি না করি কিন্তু আলটিমেটলি কি প্রাপ্ত হয়েছি আলটিমেটলি দুঃখী হাতে লেগেছে ভগবদ গীতা ভগবান শ্রীকৃষ্ণ একটা ছোট্ট শ্লোক বলেছেন পঞ্চম অধ্যায়ে যেহি সংস্পর্শ যা ভোগা দুঃখ জন এবাতে আদ্যান্ত কন্তে না তে সুরামাতে বুধা বুঝি হে কন্ত বিষয় ইন্দ্রিয়ের সংযোগ থেকে যে ভোগ আমরাকে প্রাপ্ত করতে পারি বিষয় যে ভোগ প্রাপ্ত করতে পারি সেটা কিন্তু তৎকালিক থোড়া দুঃখদায়ী সুখদায়ী হলো আলটিমেটলি সেটা দুঃখেই পরিণত হয় বিষয় ইন্দ্রিয় ইন্দ্রিয় সংযোগান যে সুখ আমরা প্রাপ্ত করতে পারি সেটা হচ্ছে যে ক্ষণস্থায়ী সেটা আদ্যান্ত বান্ত কোন সেটা আদি এবং অন্তেওয়ালা তাতে নাতে সুরমতে বোধা বুদ্ধিমান ব্যক্তি তাতে রমণ করবে না বুদ্ধিমান ব্যক্তি তাতে তার তাকে মানে ইমপ্লিমেন্ট করা বা সেগুলোকে ধরা বা তাতে মন লাগানো উচিত না কারণ কি তাতে তার বন্ধন বাড়ে আর কি সংসার বন্ধন থেকে মুক্ত হতে চাইছি আর যে বিষয় তৃষ্ণা বেড়েই চলেছে বা এটা হলে ভালো ওটা এই ভাবনা মনের মধ্যে এটা না হলে কি হবে ওটা কি এই চিন্তা এইগুলো মনের মধ্যে আসলে যেই সংস্পর্শ যা ভোগা বিষয় ইন্দ্রিয় সংযোগ থেকে যেই ভোগ উৎপন্ন হয় সেটা সেটা কিন্তু তোমার দুঃখের কারণ হবে এটা একটা ইকুয়েশন মনের মধ্যে একদম ভালো করে বসিয়ে রাখতে হয় বিষয় ইন্দ্রিয় সংযোগ থেকে যে সুখ উৎপন্ন হয় সেটা আলটিমেটলি আমাদের দুঃখের কারণ হয় ভগবান শ্রীকৃষ্ণ একদম ওয়ার্নিং মানে দুঃখ আদা কেন সেটা আদি অন্তওয়ালা আমি তো মৃত্যু সুখ প্রাপ্ত করতে চাইছি কিন্তু শুধু অন্তমান সুখ তো সেটা আমার কাছে কোথায় কি করে হবে তাতে মতে বোধ আসলে বুদ্ধিমান ব্যক্তি কখনো বিষয় ইন্দ্রিয় সংযোগ থেকে উৎপন্ন হয় বিষয় আর ইন্দ্রিয় সংযোগ থেকে উৎপন্ন হয় যে সুখ সেই সুখের প্রতি কখনো তারা মানে চেষ্টা করেন না বিবেকী বেদনাতে মতে বোধা এই শ্লোকটাকে সেকেন্ড শ্লোকটাকে খালি পড়বো যে ভর্তুহরি বলছেন রাজা ছিলেন তিনি এই জাগতিক সুখ প্রাপ্তি করার জন্য কি না করেছেন তিনি কিন্তু আজ অব্দি আমার তৃষ্ণা কি শান্ত হয়েছে একটা তৃষ্ণা পুরো হতে আরেকটা তৃষ্ণা জেগে ওঠে একটা তৃষ্ণা শান্ত হতে আরেকটা জেগে ওঠে একটা পুরো করতে এই তৃষ্ণা তুই আমাকে কতবার কিরকম ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেরেছিস সেইটাকে বোঝাবার জন্য বলছেন दुर्ग विषम प्राप्त न किञ्चित् फलम् त्यक्त्वा सेवा कृता निष्फला विवर्जित पर गृह शाशंकया काकवत् तृष्णे पाप कर्म पिशुने नद्यापि भ्रान्तं देशमनेकदुर्गविषमं प्राप्तं न किञ्चित् फलं त्यक्त्वा जातिकुलाभिमानमुचितं सेवाक्ता निष्फला भुक्तं मानविवर्जितं নাদ্যাপি এই শ্লোকগুলোকে একটু একটু করে পড়তে শিখিস আজকে এখানেই রাখবো হ্যাঁ এখানে রাখছি কালকে এটার মানে এখান থেকে শুরু করবো কালকে আর তারপরে ইয়েতে প্রকাশ করবো এই আমাদের বৈরাগ্য শতকমকার বৈরাগ্য শতকমটাকে প্রথমে করে মানে শ্লোকটা পড়লাম তো একই রকম এই ক্রমেই রাখবো যে প্রথমে ইয়ে, উপদেশ আসে তারপর বিবেক ইয়ে, বৈরাগ্য শতকম একটা করে শ্লোক বা দুটো যেটুকু হবে আর কি কিন্তু এই বৈরাগ্য শতকমটা এই জন্য দরকার এই যোগ্যতাকে প্রাপ্ত করার জন্য পুত্রেশনা বিত্তেশনা লোকেশনা থেকে উপরে ওঠার জন্য কি ধরনের বিচার আমাদের মনের মধ্যে চলা উচিত এইটা শুধু আমাদের বৈরাগ্য শতকম এই বইটা আমাদের শেখা শ্লোকটাকে একটু একটু পড়িস দু চারবার নিরঞ্জন যাদের কাছে বই আছে শ্লোকটাকে দু চারবার পড়লে তাহলে সেটা মানে বুঝতে সুবিধা হবে ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে ওম শান্তি শান্তি শান্তি ওম নমো নারায়ণ ওম নমো নারায়ণ ওম নমো নারায়ণ